محترم হাজিরিন নিউ ইয়র্ক শহরের বিভিন্ন সেন্টারে বিভিন্ন মসজিদে আজ তিন দিন যাবৎ ধারাবাহিকভাবে তফসিরি আলোচনা চলছে এই জন্য ব্যবস্থাপক কমিটির সাথে পরামর্শক্রমে সিদ্ধান্ত হয়েছে যে কোন এক সুরার শুরু থেকে ধারাবাহিকভাবে তফসিরের আলোচনা চলবে যাতে আপনারা একটা বিষয় সম্পর্কে আগাগোড়া মোটামুটি একটা সুস্পষ্ট ধারণা লাভ করতে পারে সেই হিসাবে গতকাল সুরায় তোহার চার নম্বর আয়াতের তসির থেকে আলোচনা করা হয়েছে আজকে আপনাদের খেদমতে সুরায় তোহা এর পাঁচ নম্বর আয়াত তেলাবাত করা হয়েছে সুরায় তোহার চার নম্বর আয়াত থেকে নয় নম্বর আয়াত পর্যন্ত চার পাঁচ ছয় সাত আট নয় এই ছয়টি আয়াতে আল্লাহ কত বড় আল্লাহ কত মহান আল্লাহর এলেন কত ব্যাপক আল্লাহর শক্তি কত বিস্তৃত এর আলোচনা করা হয়েছে এক কথায় চার নম্বর আয়াত থেকে নয় নম্বর আয়াত পর্যন্ত আল্লাহর পরিচয় ব্যক্ত করা হয়েছে উদ্দেশ্য আল্লাহকে যারা চিনার মতো চিনতে পারবে তারাই আল্লাহকে মানার মতো মানতে পারবে যারা আল্লাহকে যতটুকু চিনতে পারে তারা ততটুকু মানতে পারে আল্লাহকে চিনতে যার যত অভাব থাকে আল্লাহকে মানার বেলায়ও তার মধ্যে তত অভাব পরিলক্ষিত হয় এই কারণে আল্লাহর কালাম কত মহান তা বুঝার জন্য আল্লাহর পরিচয় আল্লাহ কত মহান তা বোঝা দরকার এই প্রসঙ্গে আল্লাহ সুরায় তোহার চার নম্বর আয়াত থেকে নয় নম্বর আয়াত পর্যন্ত আল্লাহর মহত্বতার আল্লাহর বরত্বের এক কথায় আল্লাহর পরিচয় পেশ করেছে এর মধ্যে আজকের তিলাবাকৃত আয়াত সুরায় তোহার পাঁচ নম্বর আয়াত এখানে আল্লাহ বলেন আর রহমান ও আলাল আর সিস্তাওয়া প্রসঙ্গ প্রসঙ্গক্রমে এই আয়াতে আল্লাহর একটা নাম উল্লেখ করা হয়েছে আর রহমান এই রহমান নামের উল্লেখ এ আয়াতে করার কারণ মুফাসিরিন একরাম লেখেন মুহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলহি ওসাল্লাম যে সমাজে জন্মগ্রহণ করেছিলেন সেই সমাজের লোকেরা অর্থাৎ মক্কা নগরীর লোকেরা তার জন্মের পূর্ব থেকে মূর্তি পূজারী ছিল আল্লাহকে আল্লাহ নামে ডাকত কিন্তু মূর্তিগুলিকে আল্লাহর দরবারের সুপারিশগার মনে করত মূর্তিকে সেজদা করলে মূর্তিকে ভক্তি দিলে মূর্তিকে মর্যাদা দিলে মূর্তিকে সম্মান করলে এই মূর্তি আল্লাহর কাছে সুপারিশ করে তাকে তার নাজাতের ব্যবস্থা করবে এই ধারণা তাদের মধ্যে ছিল কিন্তু এত সত্ত্বেও তারা আল্লাহকে আল্লাহ নামে ডাকত আল্লাহকে আল্লাহ নামে চিনত আল্লাহ যে আসমান জমিনের সৃষ্টিকর্তা এই কথা তারা বিশ্বাস করত এ মর্মে আল্লাহ অন্য আয়াতে বলেন ওয়ালা ইনসা আলতাহম মান খালাকাস ওয়াতি ওয়াল আর্দা লাইয়াকুল্লাহ অর্থাৎ হে রাসুল করিম সাল্লাম মক্কার কুরাইশ বংশের মূর্তি পূজারীদের কেউ যদি আপনি জিজ্ঞেস করেন আসমান জমিনের সৃষ্টিকর্তা কে তারাও বলবে আল্লাহ তাহলে একথা পরিষ্কার হয়ে গেল যে তারা মূর্তি পূজা করা সত্ত্বেও আল্লাহকে সৃষ্টিকর্তা জানত আল্লাহকে সৃষ্টিকর্তা বিশ্বাস করত আল্লাহকে আল্লাহ নামে চিনত এবং আল্লাহকে আল্লাহ নামে ডাকত এই সমাজে মোহাম্মদুর উল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম জন্মগ্রহণ করার পর যখন বলে দিলেন একমাত্র আল্লাহ সারা আর কারো সামনে মাতানত করা যাবে না আল্লাহ সারা কাউকে সেজদা দেওয়া যাবে না একমাত্র আল্লাহ ছাড়া আর কারো এবাদত বন্দী করা যাবে না আর কারো গুলামি বা দাসত্ব করা যাবে না তখন তারা রাসুলের এই কথার কারণে সমস্ত মূর্তিগুলিকে বর্জন করতে হয় মূর্তির সামনে মাথা নত করা চলে না রাসুলের এই কথার কারণে মূর্তিকে ভক্তি দেওয়া চলে না মূর্তির পূজা করা চলে না রাসুলের এই কথার কারণে তাই তারা রাসুলের দুশ্মনে পরিণত হল এমাতাবাস্তায় আল্লাহর এক নাম রহমান আল্লাহ অন্য এক আয়াতে নির্দেশ দিয়া বলেন যে তোমরা রহমানকে সেজদা করো যখন রহমানকে সেজদা করো এই আয়াত যখন আল্লাহ নাজিল করলেন তখন ওই মূর্তি পূজারীরা প্রশ্ন উত্থাপন করল যে মুহাম্মদ একবার বলে আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করা যাবে না আল্লাহ ছাড়া আর কারো এবাদত করা যাবে না আবার বলে রহমানকে সেজদা করতে হবে কাজেই মুহাম্মদের ধর্ম তো আর একত্ববাদের ধর্ম রইল না একবার আল্লাহকে সেজদা করার পরে আবার যদি রহমানকে সেজদা করতে হয় তাহলে আমরা একবার আল্লাহকে সেজদা করার পরে আর একবার মূর্তিকে সেজদা করলে দুষ্টা কি এই প্রশ্ন তাদের মধ্যে এই জন্য যাচ্ছিল যে তারা জানত না যে রহমান অন্য কারো নাম নয় রহমান আল্লাহরই আরেক নাম রহমান যে আল্লাহ পাকের আরেকটা নাম এই কথাটা তারা না জানার কারণে তারা ধরে নিয়েছিল যে রহমান অন্য কারো নাম এই জন্য তাদের মনে প্রশ্ন জাগলো একবার আল্লাহকে সেজদা করার পর আবার রহমানকে সেজদা করলে যদি ইমান নষ্ট না হয় তাহলে আমরা একবার আল্লাহকে সেজদা করার পর আবার মূর্তিকে সেজদা করলে ইমান নষ্ট হবে কেন তাদের এই প্রশ্নের অবসান কল্পে আল্লাহ ফক্রাবুল আলমিন সুরায় তোহার পাঁচ নম্বর আয়াতে বলেন আর রহমান আলাল আর রহমান অন্য কারো নাম নয় রহমান আল্লাহ পাকের এই আরেক নাম যিনি সমস্ত জগৎ জুড়ে আরস থেকে পাতাল পর্যন্ত সর্বত্র যার ক্ষমতা প্রতিষ্ঠিত এই রহমান শব্দটার অর্থ রহমান শব্দের অর্থ হল অত্যন্ত দয়ালু আল্লাহ এই আয়াত নাজিল করার মাধ্যমে তাদের ভুল ধারণার সংশোধন করে দিলেন আল্লাহকে সেজদা করা যেই কথা রহমানকে সেজদা করা সেই কথা আল্লাহ একজনের নাম আর রহমান আরেকজনের নাম নয় আল্লাহ যার নাম রহমান তারই নাম সুতরাং আল্লাহকে সেজদা করো আর রহমানকে সেজদা করো এর অর্থ হলো একজনকেই সেজদা করো ভিন্ন জনকে নয় এবার আমরা বোঝার চেষ্টা করি রহমান শব্দের অর্থ কি রহমান শব্দের অর্থ অত্যন্ত দয়ালু এরই পাশাপাশি আরেক আরো একটা শব্দ আছে আল্লাহর নাম রহিম আল্লাহর এক নাম রহমান এক নাম রহিম আট নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আল্লাহ ইহুল আসমা উল হোসনা আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে হাদিস শরীফে আল্লাহর রাসুল বলেন আল্লাহর প্রসিদ্ধ নামের সংখ্যা নিরানব্বইটা আল্লাহর নিরানব্বইটা নাম হল প্রসিদ্ধ আর অপ্রসিদ্ধ নাম তফসিরের কিতাবে উল্লেখ আছে আল্লাহর অপ্রসিদ্ধ নামের সংখ্যা দশ হাজারের চেয়েও বেশি এই সমস্ত নামগুলির মধ্যে প্রথমত সবগুলি নামের মধ্যে আল্লাহর দুই প্রকারের নাম আছে এক প্রকারের নামকে ইসমে জাত আর এক প্রকারের নামকে ইসমে সিফাত বলে অর্থাৎ আল্লাহর এক প্রকার নাম আছে সত্তাগত নাম আরেক প্রকার নাম আছে গুণগত নাম এই বিষয়টা যারা আরবি ভাষায় জাত এবং সিফাত বুঝতে যাদের কঠিন হয় অথবা বাংলা ভাষায় সত্তা এবং গুণ এর পার্থক্য বুঝতে যাদের কঠিন হয় তাদের জন্য একটা উদাহরণের মাধ্যমে বিষয়টা সহজে বোঝা যাবে ধরুন একটা লোকের নাম জায়দ এই জায়দ শব্দটা ধার্য করা হয়েছে উচ্চারণ করা মাত্রই ওই লোকটা বোঝার জন্য সুতরাং জায়দ হইল তার সত্তাগত নাম এই লোকটা যখন লেখাপড়া করে কোরআন শরীফের কেরাত সহি শুদ্ধভাবে সুন্দরভাবে পড়া শেষ করল তখন কোরআনের সহি কেরাত এর গুণ হাসিল করার কারণে এই গুণের কারণে তার আর একটা নাম হইল কারি সাহেব আবার যখন এই লোকটা কোরআন হাদিসের এলিম শিখল কোরআন হাদিসের এলিমের গুণের কারণে তার নাম হইল আলিম আবার যখন তফসির শিখল তফসিরের গুণের কারণে তার নাম হইল মুফাসির আবার যখন হাদিস শিখল হাদিস শিক্ষার গুণের কারণে তার নাম হলো মুহাদ্দিস জায়েদও তার নাম কারিও তার নাম আলিমও তার নাম মুফাসিরও তার নাম মুহাদ্দিসও তার নাম কিন্তু শুধু জায়েদ নামটা তার কোনো গুণ বুঝাবার জন্য নয় শুধু তার সত্তাটা বুঝাবার জন্য ব্যবহার হয় কারি নামটা তার কেরাতের গুণ বুঝাবার জন্য ব্যবহার হয় আলিম নামটা তার এলেমের গুণ বুঝাবার জন্য ব্যবহার হয় মুফাসির নামটা তার তসিরের গুণ বুঝাবার জন্য ব্যবহার হয় মুহাদ্দিস নামটা তার হাদিসের এলমে হাদিসের গুণ বুঝাবার জন্য ব্যবহার হয় সুতরাং জায়েদ শব্দটা হলো তার সত্তাগত নাম আর বাকি সবগুলি তার গুণগত নাম ঠিক তেমনি ভাবে আল্লাহ ফক্রাবুল আলমিনের প্রসিদ্ধ নামের সংখ্যা নিরানব্বইটা অপ্রসিদ্ধ নাম দশ হাজারের চেয়েও বেশি এই সবগুলি নাম প্রথমত দুই প্রকার আল্লাহর এক প্রকার নাম হলো আল্লাহর সত্তাগত নাম যেটাকে আরবি ভাষায় ইসমে জাত বলা হয় আর এক প্রকার নাম হলো আল্লাহর গুণগত নাম এক একটা নামের দ্বারা এক একটা গুণ বুঝায় আল্লাহর এক নামের দ্বারা আল্লাহর সত্তা বুঝায় আর এক নামের দ্বারা আল্লাহর গুণ বুঝায় যে নামের দ্বারা আল্লাহর সত্তা বুঝায় এটাকে ইসমে জাত বা সত্তাগত নাম বলা হয় আর যে নামের দ্বারা আল্লাহর গুণ বুঝায় এইগুলিকে ইসমে সিফাত বা আল্লাহর গুণগত নাম বলা হয় আল্লাহর সত্তাগত নাম মাত্র একটা আল্লাহর ইসমে জাত মাত্র একটা সেটা হলো আল্লাহ আল্লাহ শব্দটা আল্লাহর অস্তিত্ব বোঝাবার জন্য ব্যবহার হয় আল্লাহর সত্তা বোঝাবার জন্য ব্যবহার হয় আর আল্লাহ শব্দ ছাড়া আল্লাহর আর যত নাম আছে সবগুলি আল্লাহর গুণগত নাম ইসমে সিফাত কথাগুলি স্মরণ রাখলে সামনের অনেক কথা বুঝতে সহজ হবে একটু দয়া করে বলবেন কি আল্লাহর ইসমে জাত কতটা কি সেই নামটা আর বাকি সবগুলি নাম ইসমে সিফাত আল্লাহর গুণগত নাম এবার একটা সূক্ষ্ম কথা লক্ষ্য করো ওই যে লোকটার সত্তাগত নাম জায়েদ জায়েদকে যারা চিনে এদের সামনে যদি জায়েদ বলা হয় তাহলে কি তারা বুঝবে না যে ওই লোকটা যেই লোকটা কারিও যেই লোকটা হাফিজ যেই লোকটা মুহাদ্দেশ যে লোকটা মুহাসের বুঝবে কিনা ঠিক তেমনি ভাবে আল্লাহকে যারা চিনে এদের সামনে যখন আল্লাহ শব্দ উচ্চারণ করা হয় তখন তারা বুঝবে সেই আল্লাহ যিনি রহিম যিনি রহমান যিনি করিম যিনি গপ্পার যিনি সত্তার যিনি কাহার তাই মুফাসিরিন কেরাম লিখেছেন আল্লাহর সত্তাগত নামের মধ্যেই আল্লাহর সকল প্রকার গুণের অর্থ বিদ্যমান আমি আগে একটু ক্ষমা চাইয়ে নেই আমার গলায় ডিস্টার্ব আছে আওয়াজে আপনারা বুঝতে পারেন তো কথার ফাঁকে ফাঁকে একটু গরম চা খাইলে গলাটা একটু ক্লিয়ার হয় আপনাদের স্বার্থে কিন্তু দেখতে বেসুন্দর দেখায় এটার জন্য আমি সরি আপনাদের কাছে Yeah. <laughs> আল্লাহর নামগুলি সম্পর্কে আমাদের খুব পরিষ্কার ধারণা থাকা দরকার প্রথম কথা হলো আল্লাহর সবগুলি নাম দুই প্রকার ব্যক্তিগত নাম গুণবাচক নাম ব্যক্তিগত নাম শুধু আল্লাহ আর বাকি সবগুলি গুণগত নাম সবগুলি গুণগত নামের দ্বারা আল্লাহর যত গুণ বুঝায় আল্লাহকে যারা চিনে তাদের সাথে শুধু সামনে শুধু আল্লাহ বললেই সবগুলি গুণের সাথেই আল্লাহকে বুঝে কোন গুণ বাদ দিয়ে আল্লাহকে বুঝে না সবগুলি গুণের সাথেই আল্লাহকে বুঝে তারপর আল্লাহর গুণগত নামগুলি আবার দুই প্রকার এক প্রকার গুণগত নামকে বলে আসমায়ে সিফাতে খাসা আরেক প্রকার গুণগত নামকে বলে আসমায়ে সিফাতে আম্মা এর বাংলা হইল আল্লাহর কতগুলি গুণগত নামের দ্বারা আল্লাহর এমন গুণ বুঝায় যেই গুণ শুধু আল্লাহর মধ্যেই আছে অন্য কারোর মধ্যে নাই আর কতগুলি গুণগত নাম এমন আছে আল্লাহর যে গুণগুলি আল্লাহর মধ্যেও আছে বন্দার মধ্যেও আছে বাংলায় বলা যাইতে পারে সিফাতে হাসা আর সিফাতে আম্মা এই দুইটাকে বাংলায় বলা যাইতে পারে একক গুণ আর ব্যাপক গুণ যে গুণ এককভাবে আল্লাহর মধ্যেই আছে আর কারো মধ্যে নাই সেইগুলি আল্লাহর একক গুণ যে গুণ আল্লাহর মধ্যেও আছে বন্দার মধ্যেও আছে সেইগুলি আল্লাহর ব্যাপক গুণ একক গুণ ব্যাপক গুণ যেমন দেখা আল্লাহর একটা গুণ দেখা আল্লাহর গুণ নয় কি আল্লাহর এক নাম আছে বাসির এর অর্থ দেখনেওয়ালা আল্লাহ দেখেন এই দেখার গুণটা বন্দার মধ্যেও আছে আছে কি নাই তাহলে আল্লাহর যে একটা গুণ আছে দেখা এটা আল্লাহর একক গুণ হইল না ব্যাপক গুণ হইল ব্যাপক গুণ হইল কিন্তু সব কিছু দেখা গোটা জগতে যা কিছু আছে সব কিছু দেখা এটা আল্লাহর একক গুণ একমাত্র আল্লাহ ছাড়া সব কিছু আর কেউ দেখে না পার্থক্যটা কি বুঝতে পারলেন আপনারা আল্লাহর একক গুণ ব্যাপক গুণ আল্লাহর যে গুণগুলি ব্যাপক সেই গুণগুলি বান্দার মধ্যেও আছে এবং আছে বলেই বান্দার মধ্যে সেই গুণ আছে বললে দুষ হবে না গুণা হবে না কিন্তু আল্লাহর যে গুণগুলি একক যে গুণ আল্লাহ ছাড়া আর কারো মধ্যে নাই সেই গুণ আল্লাহ ছাড়া আর কারো মধ্যে আছে বিশ্বাস করলেই শিরিক হয় শিরিক শিরিক কথাটা আমাদের সমাজের অনেক অংশেই শিরিক সম্পর্কে সুস্পষ্ট কোন ধারণা নেই যে কারণে অনেকে শিরিককেও শিরিক মনে করে না আর অনেকে যেটা শিরিক নয় সেইটাকেও শিরিক মনে করে উভয় পক্ষ থেকে বাড়াবাড়ি আছে কেউ সিরিকরেও সিরিক মনে করে না আর কেউ সিরিক না যেটা এটাতেও সিরিক মনে করে কেন সিরিক সম্পর্কে সুস্পষ্ট ধারণা নাই সিরিক শব্দের অর্থ অংশীদারিত্ব অংশীদারিত্ব আমার বাবা মারা গেলে পরে আমার বাবা যে সম্পত্তি রেখে গেলেন সেই সম্পত্তিতে আমার যেমন অংশ আছে আমার ভাইয়েরও অংশ আছে আমার বোনেরও অংশ আছে আমার মায়েরও অংশ আছে সুতরাং আমরা সবাই বাবার সম্পত্তিতে শরিকদার এটার নাম শিরিক আর আমার বাবা মারা গেলে পরে আমার একমাত্র আমি ছাড়া যদি বাবার আর কোনো উত্তরাধিকারী না থাকে তাহলে তখন বলা যাবে আমার বাবার সম্পত্তিতে আমার সাথে আর কোনো শরিকদার নেই বাবা মারা গেলে পরে যদি আমার ভাই থাকে বোন থাকে মা থাকে তাহলে বাবার সম্পত্তিতে তারাও আমার সাথে শরিকদার বাবা মারা গেলে যদি আমি ছাড়া আর কোন উত্তরাধিকারী না থাকে তাহলে বলা যাবে বাবার সম্পত্তিতে আমার কোন শরিকদার নেই এই শরিকদারিত্বকে আরবি ভাষায় কোরআনের ভাষায় শিরিক বলা হয় আল্লাহ পাকরাবুল আলমিনের সত্তার সাথে কারো কোনো শরিক শরিকদারিত্ব নেই কারো কোনো শরিকদারি নেই আল্লাহ ফাকরাবুল আলমিনের সিফাতে খাসা আল্লাহর একক গুণের মধ্যে কারো কোনো শরিকদারি নেই এই জন্য যে সমস্ত নামের দ্বারা আল্লাহর সিফাতে খাসা বোঝায় আল্লাহর একক গুণ বুঝায় সেই সমস্ত গুণবাচক নাম আল্লাহ ছাড়া অন্য কারো বেলায় ব্যবহার করলে শিরিক হয় যেমন আর রহমান রহমান আল্লাহর একক গুণবাচক নাম রহমান শব্দের দ্বারা আল্লাহর এমন একটা গুণ বুঝায় যে গুণটা শুধুমাত্র আল্লাহর মধ্যে আছে আর কারোর মধ্যে নাই এই জন্য মুফাসিদিন একরাম লিখেছেন রহমান যেহেতু আল্লাহর একক গুণবাচক নাম এই জন্য আল্লাহ ছাড়া আর কাউকে যদি রহমান নামে নাম রাখা হয় রহমান নামে ডাকা হয় তাহলে সেটা শিরিক হবে আল্লাহ ছাড়া আর কেউ রহমান হতে পারে না আব্দুর রহমান হতে পারে তুমি রহমান হতে পারো না তুমি রহমানের বন্দা হইতে পারো আমরা রহমান না রহমানের বন্দা রহমানের বন্দা কিন্তু রহিম আর একটা নাম আছে আল্লাহ রহমান শব্দের অর্থ অত্যন্ত দয়ালু রহিম শব্দের অর্থ অত্যন্ত দয়ালু কিন্তু রহিম শব্দটা আল্লাহর একক গুণবাচক নাম নয় রহিম শব্দটা আল্লাহর ব্যাপক গুণবাচক নাম রহমান শব্দটার অর্থ অত্যন্ত দয়ালু রহিম শব্দের অর্থ অত্যন্ত দয়ালু কিন্তু রহমান আল্লাহর একক গুণবাচক নাম রহিম আল্লাহর ব্যাপক গুণবাচক নাম রহমান শুধু আল্লাহর নাম হতে পারে আর কারো নাম হতে পারে না রহমান শব্দ দিয়ে অন্য কারো নাম রাখলে সিরিক হয় কিন্তু রহিম যেহেতু আল্লাহর ব্যাপক গুণবাচক নাম রহমান আল রহিম আল্লাহ ছাড়া অন্য কারো নাম হতে পারে এবং নাম রাখলে সিরিক হবে না এখানে সেই প্রশ্ন জাগে তাহলে ব্যবধানটা কি রহমান অর্থে আর রহিম অর্থে ব্যবধান কি যদি কোনো ব্যবধান না থাকে তাহলে রহমান যেমন আল্লাহ সারা অন্য কারো নাম হতে পারে না রহিমত আল্লাহ সারা অন্য কারো নাম হতে না পারার কথা তাইলে নিশ্চয়ই কোনো না কোনো ক্ষেত্রে রহমান অর্থে আর রহিম অর্থে একটু ব্যবধান আছে হ্যাঁ শব্দের অর্থে যদিও কোনো ব্যবধান নাই রহমান শব্দের অর্থ অত্যন্ত দয়ালু রহিম শব্দের অর্থ অত্যন্ত দয়ালু তারপরও রহমান এমন দয়ালুকে বলে যে দয়ালু রহিম হতে পারে না রহিম এমন দয়ালুকে বলে যে দয়ালু রহমান হতে পারে না ব্যবধানটা কোথায় এটা হলো আমাদের বোঝার মতো ব্যাপার মুহাসিরিন কেরাম কিতাবে দুই নামের অর্থে বহু ব্যবধান বলেছেন এর মধ্যে একটা ব্যবধান হল রহমান এমন দয়ালুকে বলে যিনি যাকে দয়া করলেন সৃষ্টির আগেই তাকে দয়া দয়া দিয়ে সৃষ্টি করলেন রহমান এমন দয়ালুর নাম যিনি যাকে দয়া করলেন সৃষ্টির আগেই তাকে দয়া দিয়া সৃষ্টি করলেন আর রহিম এমন দয়ালুর নাম যিনি যাকে দয়া করলেন তার সৃষ্টির পরে তাকে দয়া করলেন এবার বলেন সৃষ্টির আগে যাকে দয়া করা হলো সৃষ্টির আগেই তারে দয়া করতে পারে একমাত্র কে একমাত্র আল্লাহ এই জন্য রহমান আল্লাহ ছাড়া আর কারো নাম হতে পারে না কিন্তু স্বামী তার স্ত্রীকেও দয়া করে সৃষ্টির আগে না সৃষ্টির পরে মা বাবা তাদের সন্তানকেও দয়া করে সৃষ্টির আগে না সৃষ্টির পরে নবী রাসুলগণ তাদের উম্মতকেও দয়া মায়া করেন সৃষ্টির আগে না সৃষ্টির পরে এই জন্য আল্লাহর এক নাম আছে রহিম রাসুলেরও এক নাম আছে রহিম আল্লাহর এক নাম আছে করিম রাসুলেরও এক নাম আছে করিম আল্লাহর এক নাম আছে রাউফ রাসুলেরও এক নাম আছে রাউফ প্রশ্ন জাগে আল্লাহর নাম রহমান হওয়ার কারণে যদি আর কারো নাম রহমান হতে পারে না তাহলে আল্লাহর নাম রহিম হওয়া সত্ত্বেও রাসুলের নাম রহিম হলো কিভাবে আল্লাহর নাম করিম হওয়া সত্ত্বেও রাসুলের নাম করিম হলো কিভাবে আল্লাহর নাম রউফ হওয়ার সাথে সাথে রাসুলের নাম রাউফ হলো কিভাবে একমাত্র জবাব আগের কথাগুলি না বুঝলে বুঝবেন না একমাত্র জবাব রহমান আল্লাহর একক গুণবাচক নাম আর রহিম করিম রাউফ এইগুলি আল্লাহর ব্যাপক গুণবাচক নাম আল্লাহর একক গুণবাচক নাম আর কারো বেলায় প্রয়োগ করা চলে না আল্লাহর ব্যাপক গুণবাচক নাম অন্যদের বেলায় প্রয়োগ করা চলে কিন্তু আরো কিছু কথা আছে যে সমাজের মানুষ রহমান এবং রহিম দুই শব্দের অর্থের ব্যবধান বুঝে সবাই মোটামুটি এই ব্যবধান বুঝে সেই সমাজেই আল্লাহ সারা আর কাউকে শুধু রহিম নামে নাম রাখা যায় কিন্তু যে সমাজের মানুষ রহমান এবং রহিম দুই শব্দের অর্থের ব্যবধান বুঝে না সেই সমাজে রহিম নামে কোনো মানুষের নাম রাখলে সমাজের মানুষের মনের মধ্যে প্রশ্ন জাগবে রহমান আল্লাহর নাম এই কারণে আমার ছেলের নাম রহমান রাখতে পারি না রহিম তো আল্লাহর নাম তোমার ছেলের নাম রহিম রাখলা কেন এই রকমের ভুল বুঝাবুঝি যে সমাজে হবে সেই সমাজে আল্লাহর ব্যাপক গুণবাচক শব্দ দিয়েও কাউকে নাম রাখা ঠিক হবে না উচিত হবে না কথাগুলি বুঝতে পারতেছেন কিনা দেখেন তো রহমান এবং রহিম দুই নামের অর্থ শব্দার্থ এক হইলেও রহমান শব্দের অর্থ অত্যন্ত দয়ালু রহিম শব্দের অর্থ অত্যন্ত দয়ালু তারপরও যত ব্যবধান আছে রহমানের অর্থে আর রহিমের অর্থে এর মধ্যে একটা ব্যবধান হল রহমান এমন দয়ালুকে বলে যিনি যাকে দয়া করলেন তাকে সৃষ্টির আগেই তাকে দয়া দিয়া সৃষ্টি করলেন আর রহিম এমন দয়ালুকে বলে যিনি যাকে দয়া করলেন তার সৃষ্টির পরে তাকে দয়া করলেন রাসুল আমাদের রাসুল উম্মদকে যথেষ্ট পরিমাণ দয়া মায়া করেন আম্মা আমাদের সৃষ্টির আগে না সৃষ্টির পরে এই জন্য রাসুলের নাম কি হইতে পারে রহিম হইতে পারে রাসুল কি আমাদেরকে সৃষ্টির আগে দয়া মায়া করেছেন না সুতরাং রাসুলের নাম রহমান হইতে পারে এই গেল একটা ব্যবধান রহমান নামের অর্থে আর রহিম নামের অর্থে এই পার্থক্যটা যারা বুঝে না এরা করে কি আল্লাহর এক নাম রহিম রাসুলের এক নাম রহিম এটা দেখার কারণে আল্লাহর যত গুণবাচক নাম আছে সবগুলি রসুলের বেলায় ভিট করে দিতে চায় সবগুলি রসুলের বেলায় ভিট করে দিতে চায় যেমন কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহকে বলা হয়েছে আলিমুল গাইব রসুলের বেলায় আলিমুল গাইব ফিট করে দিতে চায় এদের অবস্থা হইল এরকম একটা গল্প বলি একটা লোক বাংলা সাতবারের নাম জানে শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার এই সাতবারের উর্দু নাম জানে না একজন উর্দু জান্নাওয়ালার কাছে গিয়া বলে ভাই আমি সাতবারের বাংলা নাম জানি আমাকে সাতবারের উর্দু নাম শিক্ষা দাও তিনি জিজ্ঞাসা করলেন তুমি বাংলা সাতবারের কি নাম জানো বলো সে বলল বাংলা সাতবারের নাম হইল শনি রবি সম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র তখন তিনি ওই শনিবার থেকে উর্দু নামগুলি বলা শুরু করলেন তাহলে শুনস এই সাতবারের উর্দু নাম হইল শনিচার শনিবারের উর্দু নাম শনিচার খালি শনিচার বলছেন এমনি বলে বুচ্ছি উজুর বুচ্ছি গুচ্ছি আর লাগবে না আর লাগবে না আর লাগবে না বলে কি আর লাগবে না বলে আমি সাতবারের উর্দু নাম শিখে ফেলেছি বলে আমি তোমাকে মাত্র একটা উর্দু একটা বারের উর্দু নাম বলে দিলাম তুমি সাতটা বারের উর্দু নাম শিখলা কিভাবে শনিচর রবিচর সমচর মঙ্গলচর বুচ্চর বিশুচ্চর শুক্রচর তিনি জিজ্ঞাসা করলেন এটা কিভাবে মনে করলা তুমি আমি মনে করলাম এইভাবে শনির পরে চর লাগাইয়া দিলেই যদি শনিবারের উর্দুনাম হইয়া যায় তো রবির পরে চর লাগাইয়া দিলেই রবিবারের উর্দুনাম হইয়া যাবে এটা কি সঠিকভাবে বুঝলো না নিজে নিজে বুঝতে গিয়া অতিরিক্ত বুঝলো ঠিক আল্লাহর নামের বেলা এইভাবে অনেকে অতিরিক্ত বুঝা দিয়ে আল্লাহর নাম রহিম হওয়া সত্ত্বেও যদি রসুলের নাম রহিম হইতে পারে তাহলে আল্লাহর নাম রহমান হওয়া সত্ত্বেও রসুলের নাম রহমান হইতে পারবে না কেন আল্লাহ আলিমুল গাইব হওয়া সত্ত্বেও রাসুল আলিমুল গাইব হইতে পারবে না কেন ওই লোকটার মতো সে নিজে নিজে কিয়াস করা শুরু করে দেয় এইটারে আরবি ভাষায় বলে কিয়াস বাংলা ভাষায় বলে অনুমান জানি না আপনারা ইংলিশে কি বলবেন এক্সাম্পল না গ্যাস এটা কিন্তু ইসলামী শরীয়তের একটা দলিল কিয়াস বা অনুমান ইসলামী শরীয়তের একটা দলিল কোন কাজ এটা ইসলামী না অন ইসলামী এটা সাব্যস্ত করার জন্য শরীয়তে চারটা দলিল ধার্য করে দিছে আল্লাহর কোরআন রাসুলের সুন্না হাদিস উম্মতের ইজমা এবং মুস্তাহিদগণের কিয়াস ইসলামী শরীয়তের দলিল ইসলামী শরীয়তের প্রথম দলিলের নাম কোরআন এটা আল্লাহর ইসলামী শরীয়তের দ্বিতীয় দলিলের নাম হাদিস এটা রসুলের ইসলামী শরীয়তের তৃতীয় দলিলের নাম ইজমা ঐক্যমত এটা উম্মতের উম্মতের মধ্যে আবার ক্যাটাগরি আছে সর্বপ্রথম সাহাবায়ে কেরামের ইজমা তারপরে মুস্তাহিদ ইমামগণের ইজমা তারপরে উলামায়ে কেরামের ইজমা সাহাবায় কেরাম যে ব্যাপারে ঐক্যমত পোষণ করেছেন কেমত পর্যন্ত এই উম্মতের সেই ব্যাপারে দ্বিমত পোষণ করার অধিকার থাকে না মুস্তাহিদ ইমামগঞ্জ যে ব্যাপারে ঐক্যমত পোষণ করেছেন পরবর্তী যুগের কেমত পর্যন্ত কোন আলেমের সেই ব্যাপারে দ্বিমত পোষণ করার অধিকার থাকে না আলেমগঞ্জ যে ব্যাপারে যে ব্যাপারে ঐক্যমত পোষণ করেছেন যারা আলেম নন তাদের সেই ব্যাপারে দ্বিমত পোষণ করার অধিকার থাকে না এই স্তর অনুপাতে উম্মতের ইজমা এটা ইসলামী শরীয়তের তিন নম্বর দলিল আর ইসলামী শরীয়তের চার নম্বর দলিল হল কিয়াস যে কোনো লোকের কিয়াস নয় ইজমা যেমন যে কোনো লোকের ইজমা ইসলামী শরীয়তের দলিল নয় হয়তো সাহাবায় কেরামের ইজমা হতে হবে আর না হয় মুস্তাহিদগণের ইজমা হতে হবে আর না হয় আলেমগণের ইজমা হতে হবে এছাড়া আর কারো ইজমা ইসলামী শরীয়তের দলিল নয় ঠিক তেমনি ভাবে কিয়াসও শুধুমাত্র মুস্তাহিদ ইমামগণের কিয়াস হতে হবে অন্য লোকের কিয়াস বা অনুমান ইসলামী শরীয়তের দলিল নয় এজন্য কিতাবে লেখা আছে কিয়াস তিন প্রকার এক প্রকার কিয়াসের নাম কিয়াসে শিবহি এক প্রকার কিয়াসের নাম কিয়াসে আকলি এক প্রকার কিয়াসের নাম কিয়াসে সরহি এই আরবি নামগুলি হয়তো আপনারা সবাই নাও বুঝতে পারেন আমি সকলের বুঝার সুবিধার্থে বাংলা করে বলি কোন কিয়াস আছে পণ্ডিতের কিয়াস কোন কিয়াস আছে মূর্খদের কিয়াস আর কোন কিয়াস আছে মুস্তাহিদ ইমামগণের কিয়াস পন্ডিতের কিয়াসের উদাহরণ যেমন ডারবিন বলেছেন ব্যাঙ্গের সানা যেমন ভাবে লেজ হসে পরে হাত পা গজিয়ে ব্যাঙ্গে পরিণত হয় ঠিক তেমনি ভাবে বানরের লেজ হসে পরে আমরা মানুষে পরিণত হয়েছি তাহলে মানুষরে ব্যাঙ্গের সানার সাথে কিয়াস করছে এই কিয়াস ইমাম আবু হানিফার কিয়াস নয় এই কিয়াম কোন এই কিয়াস কোন সাহাবির কিয়াস নয় এই কিয়াস কোন তাবেইর কিয়াস নয় একজন পণ্ডিতের কিয়াস কোন পণ্ডিতের কিয়াস ইসলামী শরীয়তের দলিল নয় আর একটা কিয়াস আছে মূর্খদের কিয়াস মূর্খদের কিয়াসের উদাহরণ আমার বাবাকে সম্মান করার জন্য যদি দাঁড়াতে পারি আমার শ্বশুরকে সম্মান করার জন্য যদি দাঁড়াতে পারি আমার পিরুস্তাদকে সম্মান করার জন্য যদি দাঁড়াতে পারি নবীকে সম্মান করার জন্য দাঁড়াতে পারবো না কেন এটা কোন সাহাবিও বলেন নাই কোন তাবিও বলেন নাই কোন মুস্তাহিদ ইমাম বলে এ মূর্খরা বলে এ মূর্খদের কিয়াস তার কিয়াসের ভুল কোথায় তার কিয়াসের ভুল হইল আমার বাবাকে সম্মান করার জন্য আমি কখন দাঁড়াই তিনি আমার কাছে যখন আসেন এবং আমি যখন তাকে দেখি আমার শ্বশুরকে সম্মান করার জন্য কখন দাঁড়াই যখন তিনি আমার কাছে আসেন এবং আমি যখন তারে দেখি আমার ফিরুস্তকে সম্মান করার জন্য আমি কখন দাঁড়াই যখন তিনি আমার কাছে আসেন এবং আমি যখন তাকে দেখি তুমি যে নবীকে সম্মান করার জন্য দাঁড়াইলা নবী তোমার কাছে আসলেন কখন আর তুমি দেখলা কখন তাহলে কিয়াস খাটলো না বেহাপ্পা বেহাপ্পা কিয়াস মূর্খদের কিয়াস ইসলামী শরীয়তের দলিল নয় তৃতীয় প্রকার কিয়াস হইল মুস্তাহিদ ইমামগণের কিয়াস মুস্তাহিদ ইমাম কারে কয় ইসলাম ধর্মটাকে আল্লাহ পাক রব্বুল আলমিন পবিত্র কোরআনের সুরায় মায়েদার তিন নম্বর আয়াতে বলে দিয়েছেন যে ইসলাম ধর্মকে কিয়ামত পর্যন্ত জন্য পূর্ণাঙ্গ করে দিয়েছেন ইসলাম একটা পরিপূর্ণ ধর্ম পরিপূর্ণ ধর্ম মানে কোন সময় চলবে কোন সময় চলবে না এমন নয় এটা কেমত পর্যন্ত চলবে ইসলামের যাবতীয় বিধিবিধান সারা দুনিয়ার সমস্ত মানুষের জন্য সর্বকালেই ফিট কোন কালেই আনফিট নয় এর মানে হলো ইসলাম একটা পরিপূর্ণ ধর্ম ইসলামের এই পূর্ণাঙ্গতা মুফাসিদিন একরাম লিখেছেন ওই চার দলিলের দ্বারা হয়েছে হয়তো কোরআনের দলিলের দ্বারা ইসলামের বিধান প্রমাণিত হবে না হয় হাদিসের দলিলের দ্বারা ইসলামের বিধান প্রমাণিত হবে না হয় উম্মতের ইজমার দ্বারা ইসলামের দলিল সাব্যস্ত হবে আর নয় মুস্তাহিদগণের কিয়াসের দ্বারা ইসলামের বিধান সাব্যস্ত হবে কারণ হইল ইসলামের সবগুলি বিধিবিধান সুস্পষ্টভাবে পরিষ্কারভাবে কোরআনে উল্লেখ নাই সবগুলি হাদিসে উল্লেখ নাই সবগুলি ইজমার মধ্যে নাই কোরআনে হাদিসে কতগুলির অস্পষ্ট ইঙ্গিত আছে ওই ইঙ্গিতের আলোকে সুস্পষ্ট বিধানটা বের করে নিতে হয় এটা বের করে নেওয়ার মতো যোগ্যতা যাদের আছে তাদেরকে এই মুস্তাহিদ বলা হয় কথা বুঝলেন কিনা দেখেন একটা সহজ উদাহরণ দিলে আশা করি বুঝবেন মুস্তাহিদ ইমামগণের কিয়াসের একটা উদাহরণ মেয়ে লোকের নমাজে মুখমন্ডল খোলা রাখা জায়েজ হাতের কবজি পর্যন্ত খোলা রাখা জায়েজ এটা কোরআনে হাদিসে আছে কিন্তু পায়ের পাতা নমাজে খোলা রাখা জায়েজ কিনা কোরআনে অনাই হাদিসেও নাই লক্ষ্য করেন চেহারা খোলা রাখা জায়েজ মেয়ে লোকের নমাজে হাতের পাঞ্জাও খোলা রাখা জায়েজ কিন্তু পায়ের ফাতা নমাজের মধ্যে খোলা রাখা জায়েজ কিনা এই এটার এই প্রশ্নের জবাব কোরআনের কোন আয়াতেও নাই রাসুলের কোন হাদিসেও নাই কিন্তু চেহারা এবং হাতের পাঞ্জা খোলা রাখার যে কারণ উল্লেখ আছে সেই কারণটা ফায়ের ফাতার মধ্যে অবিদ্যমান সেই কারণের সূত্র ধরে মুস্তাহিদ ইমামগণ বলেছেন যে কারণে শরীয়ত মেয়েলুকে নারীদেরকে নমাজে চেহারা খোলা রাখার পারমিশন দিয়েছে যে কারণে শরীয়ত লোকদেরকে নমাজে হাতের কবজি পর্যন্ত খোলা রাখার পারমিশন দিয়েছে সেই কারণটা যেহেতু পায়ের পাতাতেও বিদ্যমান আছে কাজেই যে কারণে মুখ এবং হাত খোলা যায় একই কারণে পায়ের পাতা খোলাও যায় বলেন মেয়ে লোকের নমাজে ফায়ের ফাতা খোলা যায় কোরআনের আয়াতের দ্বারা প্রমাণিত রসুলের হাদিসের দ্বারা প্রমাণিত না মুস্তাহিদগণের কিয়াসের দ্বারা তাহলে কার কিয়াস শরীয়তের দলিল হইল মুস্তাহিদের কিয়াস কোন কারণে শরীয়ত মেয়ে লোকের চেহারা নামাজে খোলা রাখার পারমিশন দিল এটা কি সাধারণ মানুষে জানে সাধারণ মানুষ জানে মুস্তাহিদ বিজ্ঞ আলেম যারা মুস্তাহিদ যারা তারা জানে ওই কারণে সূত্র ধরে তারা মেয়ে লুকে মেয়ে লুকের পায়ের পাতাও নমাজে খোলা রাখার বিধান বের করেছে এইরকম ইসলামের যে সমস্ত সুস্পষ্ট বিধান কোরআন হাদিসে উল্লেখ নাই কোরআন হাদিসের সূত্র ধরে সেই সমস্ত অস্পষ্ট বিধানগুলির সুস্পষ্ট সমাধান বের করার যোগ্যতা আল্লাহ যাদেরকে দান করেন তাদেরকে মুস্তাহিদ ইমাম বলা হয় এই সমস্ত মুস্তাহিদ ইমামগণের মধ্যে সর্বপ্রথম হলেন সাহাবায় কেরামের পরে সর্বপ্রথম মুস্তাহিদ ইমাম হলেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ সাহাবায় কেরামের পরে ইমাম আবু হানিফা সর্বপ্রথম কেন কারণ ইমাম আবু হানিফা হলেন তাবেই আর বাকি তিন ইমাম এরা তাবেই নন এরা তাবে তাবেই হাদিস শরীফ আল্লাহ রসুল বলেন খাইরুল করুন কারনি সুম্মাল্লাদিনে ইয়ালুনাহুম সুম্মাল্লাদিনে ইয়ালুনাহুম সুম্মা ইয়াফসুল কিদ আউকামা কাল আলাইহিস সালাম আমার যুগের মুসলমান সর্বশ্রেষ্ঠ মুসলমান বলেন তো রসুলের যুগের মুসলমান কারা সবাই কারা সুম্মাল্লাদিন আলুনাহুম এরপর তার পরবর্তী যুগের মুসলমান দুই নম্বরে শ্রেষ্ঠ মুসলমান তারপরে এর পরবর্তী মুসলমান তিন নম্বরে সর্বশ্রেষ্ঠ মুসলমান এরপরে এই তিন দল মুসলমানের পরে মুসলমান সমাজের মধ্যে মিথ্যার প্রসার লাভ করবে এই তিন যুগের মুসলমানদের মধ্যে ব্যাপকভাবে বেশি সংখ্যক মুসলমানদের মধ্যে মিথ্যার প্রসার হবে না সংখ্যাগরিষ্ঠ মুসলমান হকের উপর প্রতিষ্ঠা থাকবে তিন যুগে সাহাবায় কেরামের যুগে তাবে ইনের যুগে তাবে তাবে ইনের যুগে সংখ্যাগরিষ্ঠ মুসলমান হকের উপর প্রতিষ্ঠিত থাকবে সাহাবাদ তাবে ইন তাবে তাবে ইনের পরে সংখ্যাগরিষ্ঠ মুসলমানও বাতিল হতে পারে সংখ্যাগরিষ্ঠ মুসলমানও বাতিল হতে পারে তাহলে ওই হাদিসের দ্বারা আমরা কি বুঝলাম শ্রেষ্ঠ মুসলমান সাহাবায় কেরাম এক নম্বর তারপরে দুই নম্বর শ্রেষ্ঠ মুসলমান কারা তাবেইন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ হলেন তাবেইনের মধ্যে মুস্তাহিদ ইমাম আর ইমাম শাফি রহমতুল্লাহ আলী ইমাম মালিক রহমতুল্লাহ আলী ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলী তারা হলেন তাবে তাবেইনের মধ্যে তাহলে এবার বলুন তিন ইমাম শ্রেষ্ঠ না ইমাম আবু হানিফা শ্রেষ্ঠ তিন ইমাম শ্রেষ্ঠ আবু হানিফার সমান বা তার চেয়ে শ্রেষ্ঠ হতে পারলেন না কেন তারা হলেন তাবে তাবি ইমাম আবু হানিফা তিন ইমামের চেয়ে শ্রেষ্ঠ কেন তিনি হলেন তাবেই তাবে তাবির থেকে তাবেই যে শ্রেষ্ঠ যে রসুলের ওই হাদিসের দ্বারা পরিষ্কার ভাবে প্রমাণিত যে হাদিসে আল্লাহ রসুল বলেছেন খাইরুল কুরুনে কর্মী সুম্মাল্লাজিন ইয়ালুনাহুম সর্বশ্রেষ্ঠ মুসলমান আমার যুগের মুসলমান সাহাবাই কেরাম তারপরে দুই নম্বরে শ্রেষ্ঠ মুসলমান তাবেইন তিন নম্বরে শ্রেষ্ঠ মুসলমান তাবে তাবেইন এই হাদিসের কারণে আইম্মায় সালাসার উপর ইমাম আবু হানিফার মর্যাদা শ্রেষ্ঠ পবিত্র কোরআনের সুরায় নিসার আরো সোজা বাসায় বললে আল্লাহর হুকুম মানো রাসুলের হুকুম মানো উলুল আমরের হুকুম মানো প্রশ্ন জাগতে পারে আল্লাহর হুকুম মানা কি যথেষ্ট নয় রাসুলের হুকুম মানব কেন রাসুলের হুকুম মানা কি যথেষ্ট নয় উলুল আমরের হুকুম মানব কেন এবং উলুল আমর কারা এই সমস্ত প্রশ্নের বিস্তারিত মীমাংসার আলোচনা করার সুযোগ এখানে নেই আমি একটা মূল কথার থেকে এখানে এসেছি আবার সেই কথাতে ফিরে যেতে হবে পৃথিবীর বিখ্যাত মুহাসিরে কোরআন পৃথিবীর বিখ্যাত দার্শনিক এবং পৃথিবীর বিখ্যাত বুজুর্গ এই তিন জিনিস এক ব্যক্তির মধ্যে একত্র হওয়া অস্বাভাবিক ব্যাপার ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ পৃথিবীর বিখ্যাত মুফাসিরও পৃথিবীর বিখ্যাত দার্শনিকও পৃথিবীর বিখ্যাত বুজুর্গও আল্লাহর অলিও তার অমর গ্রন্থ তফসিরে কবিরে তিনি লেখেন আল্লাহ ফকরবুল আলমিন সুরায় নিসার উনষাট নম্বর আয়াতে যে বলেছেন আল্লাহর হুকুম মানো এর মানে হল ইসলামের যে সমস্ত বিধিবিধান সুস্পষ্টভাবে কোরআনে পাওয়া যায় ওইগুলি অনুসরণ করো তারপরে যে আল্লাহ বলেছেন রাসুলের হুকুম মানো এর অর্থ হল ইসলামের যে সমস্ত বিধিবিধান পরিষ্কারভাবে কোরআনে পাওয়া যায় না ওইগুলি হাদিসে তালাশ করো হাদিসে যদি পাইয়া যাও তাহলে হাদিসের বিধান মতো আমল করো তারপরে এমন কোন বিধিবিধান যদি আসে যার সুস্পষ্ট সমাধান কোরআনের আয়াতেও পাওয়া যায় না রাসুলের হাদিসেও পাওয়া যায় না সেই ব্যাপারে উম্মতের ইজমা ফলো করো সাহবায় কেরাম যদি একমত পোষণ করেন সেইটাই তোমাদের ফলো করতে হবে মুস্তাহিদ ইমাম যদি একমত পোষণ করেন সেইটাই তোমাদের ফলো করতে হবে এর দুইটা উদাহরণ দিচ্ছি আমি আশা করি আপনারা সহজে বুঝতে পারবেন পবিত্র কোরআনে আল্লাহ আলমিন মহানবী মোহাম্মদুর সাল্লাম যে গিয়েছিলেন এর বিবরণ দিয়েছেন কিন্তু সশরীরে উপরে গিয়েছিলেন মেরাজের রাত্রে রাসুল সশরীরে সাতাশ উপরে গিয়েছিলেন এই কথাটা সুস্পষ্ট ভাবে আল্লাহ কোরআনে বলেননি সাতাশ মানের উপরে গেছিলেন সশরীরে কোরআনে নাই আছে রাসুলের হাদিসে বুঝে থাকলে বলুন রাসুলের সশরীরই মেয়েরাজ সাতাশ মানের উপর পর্যন্ত আমরা বিশ্বাস করি কিনা কোরআনে ভাইয়া না হাদিসে ভাইয়া আতিউল্লাহ ও আতিউর রাসুল কিন্তু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহু হবেন রসুলের প্রথম যোগ্য হলিফা নবযোগ্য আপনারা কি অযোগ্য বিশ্বাস করেন আবু বকরকে রসুলের প্রথম খলিফা হওয়ার অযোগ্য বিশ্বাস করেন না যোগ্য কিন্তু এই কথাটা কোরআনেও নাই হাদিসেও নাই কোরআনের কোন আয়াতে আল্লাহ বলেননি আবু বকর হবেন রসুলের প্রথম যোগ্য খলিফা রসুলের কোন হাদিসেও রসুল পরিষ্কার বাসায় কথাটা বলেননি যে আমার পরে আবু বকর হবেন আমার যোগ্য খলিফা কোরআনেও নাই হাদিসেও নাই কিন্তু সাহাবায় কেরাম ঐক্যমত পোষণ করেছেন ইজমা কারে কয় ঐক্যমত ইজমার প্রথম অধিকার কাদের আগের আলোচনা মনে আছে কিনা ইজমার প্রথম অধিকার সাহবায়কেরামের সাহবায়কেরাম অক্ষবন্ত ভাবে সিদ্ধান্ত করেছেন আবু বকর সিদ্দিক রদি আল্লাহ আনহুই রসুলের প্রথম খলিফা হওয়ার যোগ্য আবু বকরকে আমরা রসুলের প্রথম খলিফা হওয়ার যোগ্য বিশ্বাস করি কোরআনের আয়াতের দলিল দ্বারা রসুলের হাদিসের দলিল দ্বারা না ইজমার দলিলের দ্বারা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলহি তফসিরে কবিরে লেখেন আতিউল্লাহর দ্বারা আল্লাহ ফকরাবুল আলমিন কোরআনকে ইসলামী শরীয়তের প্রথম দলিল সাব্যস্ত করেছেন আতিউর রসুল কথার দ্বারা আল্লাহ রসুলের সুন্নতকে ইসলামী শরীয়তের দুই নম্বর দলিল সাব্যস্ত করেছেন ওয়া উলিল আমরিমিনকুম এটার দ্বারা আল্লাহ ফকরাবুল আলমিন উম্মতের ইজমাকে ইসলামী শরীয়তের তিন নম্বর দলিল সাব্যস্ত করেছেন আতিউল্লাহা এর দ্বারা কোরআন দলিল সাব্যস্ত করা হইল আতিউর রসুল এর দ্বারা হাদিস দলিল সাব্যস্ত করা হইল উলিল আমরি মিনকুম এর দ্বারা ইম্মতের ইজমাকে দলিল সাব্যস্ত করা হইল ফাইন তানাজাতুম এর দ্বারা মুস্তাহিদ ইমামগণের কিয়াসকে ইসলামী শরীয়তের দলিল সাব্যস্ত করা হইল আলোচনাটা বোঝার পরে এবার বলেন কিয়াস অনুমান ইংলিশে কি বলেন গেস নাকি গেস যে ইসলামী শরীয়তের দলিল কিনা হ্যাঁ হ্যাঁ কত নম্বর দলিল চার নম্বর দলিল কিন্তু কার কি আছে ইসলামী শিক্ষাতের দলিল পন্ডিতের না মূর্খের না মুস্তাহিদগণের পন্ডিতের কি আসো ইসলামী শরিয়তের দলিল নয় মূর্খের কি আসো ইসলামী শরিয়তের দলিল নয় মুস্তাহিদ ইমামগণের কি আসিল ইসলামী শরিয়তের দলিল এই আলোচনাটা বুঝার পরে এবার আসেন মূল কথা যায় আল্লাহর এক নাম রহমান নাকি প্রসঙ্গ বলে গেলেন আল্লাহর এক নাম আল্লাহর এক নাম রহিম রাসুলেরও এক নাম রহিম আল্লাহর নাম রহিম হওয়া সত্ত্বেও যদি রাসুলের নাম রহিম হতে পারে তাহলে আল্লাহর নাম রহমান আল্লাহর নাম আলিমুল গাইব হওয়া সত্ত্বেও রসুলের নাম রহমান রসুলের নাম আলিমুল গাইব হতে পারবে না কেন এটা তো কেয়াস কিয়াস কিয়াস নি না কেয়াস না কেয়াস নি কিয়াস তো ইসলামী শরীয়তের দলিল তো এটা তো একটা কিয়াস এর দ্বারা রসুলের নাম আলিমুল গাইব রসুলের নাম রহমান সাব্যস্ত হবে না কেন এটা তো কিয়াসের দ্বারা সাব্যস্ত হয় ইসলামী শরীয়তের দলিল মানবেন না কেন এই প্রশ্ন করলে কি জবাব দিবেন তোমার কিয়াস ইসলামী শরীয়তের দলিল নয় ইমাম আবু হানিভার কিয়াস ইসলামী শরীয়তের দলিল ইমাম সাফির কিয়াস ইসলামী শরীয়তের দলিল ইমাম মালিকের কিয়াস ইসলামী শরীয়তের দলিল ইমাম আহমদ বিন হাম্বলের কিয়াস ইসলামী শরীয়তের দলিল ডারবিনের কিয়াস ইসলামী শরীয়তের দলিল নয় তোমার কিয়াস ইসলামী শরীয়তের দলিল নয় এই কথাটা না বোঝার কারণে একটা ভুল বুঝাবুঝি কিন্তু মুসলমানের সমাজে বিদ্যমান যে আল্লাহর নাম রহিম হওয়া সত্ত্বেও যদি রসুলের নাম রহিম হতে পারে তাহলে আল্লাহর নাম আলিমুল গাইব হইলে রসুলের নাম আলিমুল গাইব হইতে পারবে না কেন এটা ওই শনিচর রবিচর সমচর মঙ্গলচরের মতো কথা বুঝলেন কেন দেখেন শনি শব্দের পরে চর লাগাইয়া দিলে শনিবারের উর্দু নাম হয় ঠিক কিন্তু রবি শব্দের পরে চর লাগাই দিলে রবিবারের উর্দু নাম হয় এই সবখানে কিয়াস চলে না সবখানে কিয়াস চলে না এই কথাটা বোঝার জন্যই এই রহমান এবং রহিম শব্দের পার্থক্য ওই কথাটা বোঝা না বোঝার উপর নির্ভর করে এবার আমরা দুই শব্দের অর্থগত পার্থক্যের দিকে ফিরে যাই রহমান শব্দের অর্থ অত্যন্ত দয়ালু রহিম শব্দের অর্থ অত্যন্ত দয়ালু por আল্লাহর বেলায় রহমান ব্যবহার করা হয় আর কারো বেলায় করা যাবে না রহিম আল্লাহর বেলায় করা যায় অন্যদের বেলায় করা যায় ব্যবধানটা কি মুহসিবিন কেরাম লেখেন বহু ব্যবধান আছে এর মধ্যে একটা ব্যবধান হইল রহমান এমন দয়ালুকে বলে যে দয়ালু যাকে দয়া করলেন তাকে সৃষ্টির আগেই দয়া দিয়া সৃষ্টি করলেন আর রহিম এমন দয়ালুকে বলে যিনি যাকে দয়া করলেন সৃষ্টির পরে দয়া করলেন আল্লাহ আমাদেরকে সৃষ্টির আগেই দয়া দিয়ে দয়া করেছেন বলেই সৃষ্টি সৃষ্টি করেছেন দয়া সৃষ্টির আগেই আল্লাহ আমাদেরকে দয়া করেছেন সৃষ্টির পরেও আল্লাহ আমাদেরকে দয়া করে যাচ্ছেন এই কারণে আল্লাহ রহমানও মা বাবা যদি সন্তানকে দয়া করে শুধু সৃষ্টির পরে করে এই জন্য মা বাবা সন্তানের জন্য রহিম হতে পারে রহমান হতে পারে না স্বামী যদি স্ত্রীকে দয়া করে সৃষ্টির পরে করে এই জন্য স্বামী স্ত্রীর জন্য রহিম হতে পারে রহমান হতে পারে না কোন মখলুক কোন সৃষ্ট জন্তু যদি কোনো সৃষ্ট বস্তুর প্রতি দয়া মায়া করে শুধু সৃষ্টির পরেই করতে পারে সৃষ্টির আগে করতে পারে না এই জন্য মখলুকাত শুধু রহিম হতে পারে রহমান হতে পারে না আল্লাহ পাকবুল আমিন রহমানও রহিম আর একটা পার্থক্য রহমান এবং রহিম শব্দের অর্থের মধ্যে আরেকটা পার্থক্য হল রহমান এমন দয়ালুর নাম যে দয়ালু শত্রু মিত্র নির্বিশেষে সবাইকে সমানভাবে দয়াদান করে আর রহিম এমন দয়ালুর নাম যে দয়ালু শুধু মিত্রকে দয়া দান করে শত্রুকে নয় দেখেন ব্যবধান বুঝেন কিনা রহমান এমন দয়ালুর নাম যে দয়ালু আপন পর নির্বিশেষে সবাইকে সমানভাবে দয়া দান করে আর রহিম এমন দয়ালুর নাম যে দয়ালু শুধু আপনকে দয়া করে পরকে নয় দুশ্মনকে নয় মা বাবা তার সন্তানকে দয়া করে সন্তান তার দুশ্মন না আপন এই মা বাবা তার সন্তানের দুশ্মনকে দয়া করবে করবে না কেন মা বাবা রহমান নয় মা বাবা রহিম কথা বুঝলেন কিনা দেখুন কিন্তু আল্লাহ পাকরাবুল আলমিন রহমানও রহিম তাহলে আল্লাহ রহমান কোন সময় আর রহিম কোন সময় একরাম লিখেছেন ইহ জীবনে সমস্ত মানুষের জন্য আল্লাহ রহমান দুনিয়ার জীবনে সমস্ত মানুষের জন্য আল্লাহ রহমান এবার বলুন রহমান শব্দের অর্থ মনে আছে কেমন দয়ালু শত্রু মিত্র দ্বিতীয় পার্থক্য দ্বিতীয় পার্থক্য শত্রু মিত্র নির্বিশেষে সবাইকে সমানভাবে দয়া দান করে এই জন্য আল্লাহ ফকরাবুল আলমিন দুনিয়াতে যদি সুলাইমান আলহ ইসলামকে রাজত্ব দান করেন মুখতে নসরের মতো বেইমান কাফির কেও রাজত্ব দান করেন দুনিয়ার জীবনে আল্লাহ ফকরাবুল আলমিন যদি ইউসুফ আলহ ইসলামকে শাসনকর্তা বানান তাহলে ফেরাউনের মতো বেইমান কেউ আল্লাহ শাসনকর্তা বানান দুনিয়ার জীবনে আল্লাহ ফকরাবুল আলমিন উসমান গনির আল্লাহ তালানহুকে যদি ধন সম্পদের অধিকারী করেন কারণ কেউ দুনিয়াতে আল্লাহ ফকরাবুল আলমিন ধন সম্পদের অধিকারী করেন এবার বলেন হজরত সুলাইমান আল ইসলাম হজরত ইসু আল ইসলাম আল্লাহর যেমন আফন ফেরাউন আর নমরুদ আল্লাহর তেমন আফন না দুইজন বন্ধু আর দুইজন শত্রু বন্ধুকেও রাজত্ব দান করলেন শত্রুকেও রাজত্ব দান করলেন কেন একমাত্র জবাব যেহেতু আমি রহমান যেহেতু আমি রহমান বন্ধুকে যা দান করি শত্রুকে তাই দান করি বন্ধুকে যে নিয়ামত দান করি শত্রুকে সেই নিয়ামত দান করি কেন আমি রহমান <clears throat> তাহলে আল্লাহর রহমান গুণের বিকাশ ঘটাইবেন কোন জগতে দুনিয়ার জগতে আল্লাহর রহমান গুণের বিকাশ ঘটাইবেন কোন জগতে দুনিয়ার জগতে তাহলে রহিম গুণের বিকাশ ঘটাইবেন কবে মুফাসির লেখেন আখেরাতে আখেরাতে আল্লাহ ফকরাবুল আলমিন সুলাইমান আল ইসলাম এবং তার অনুসারীদেরকে জান্নাতে দিবেন আখেরাতে আল্লাহ ফকরাবুল আলমিন ইউসুফ আলহিসাম এবং তার অনুসারীদেরকে জান্নাতে দিবেন আখেরাতে আল্লাহ ফকরাবুল আলমিন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম এবং তার অনুসারীকে জান্নাতে দিবেন আখেরাতের জীবনে আল্লাহ ফকরাবুল আলমিন মুসা আলহিসাম ঈসা আলহিসাম তাদের সঠিক অনুসারীদেরকে জান্নাতে দিবেন কিন্তু তাই বলে আখেরাতের জীবনে ফেরাউন কে কে নমরুদ কারুন কে হামান কে হামানকে কে আবু জাহাল কে আবুল হাবকে জান্নাতে দিবেন না জাহান নামে দিবেন তুমি রহমান তুমি রহমান হইয়া থাকলে মুসারে যদি জান্নাতে দাও ফেরাউন রেও জান্নাতে দাও দেওয়ার কথা তুমি রহমান হইয়া থাকলে ইব্রাহিমকে যদি জান্নাতে দাও নমরুদকেও জান্নাতে দেওয়ার কথা তুমি রহমান হইয়া থাকলে আদমকে যদি জান্নাতে দাও তাইলে শয়তানকেও জান্নাতে দেওয়ার কথা ব্যবধান করবে কেন আল্লাহ ফকরাবুল আলমিন আগেই জানাই দিয়েছেন আমি দুনিয়ার জন্য রহমান আখেরাতের জন্য রহিম কথা বুঝলেন কিনা দেখেন তো আল্লাহ রহমান গুণের বিকাশ ঘটাইবেন কোন জগতে আর রহিম গুণের বিকাশ ঘটাইবেন কোন জগতে এই জন্য দুনিয়াতে যত নিয়ামত মুমিন কে দান করেন তত নিয়ামত বেইমান কাফির নাস্তিক ক্ষুদা দ্রোহীদেরকেও দান করেন আর আখেরাতের জীবনে আল্লাহ ফকরাবুল আলমী মুমিনকে যে নিয়ামত দান করবেন কোন কাফির কোন ক্ষুদা দ্রোহীকে সেই নিয়ামত দান করবেন না এই পার্থক্য বিদ্যমান থাকার কারণেই রহমান এবং রহিম দুই শব্দ আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতে পাশাপাশি ব্যবহার করেছেন পার্থক্যটা বুঝিয়ে দেওয়ার জন্য এই পার্থক্যটা না বোঝার কারণে অনেকে দুকা খায় এই পার্থক্যটা না বোঝার কারণে অনেকে নিজে নিজে প্রতারিত হয় কিরকম মনে করে যারা আল্লাহর এবাদত বন্দিগি করে তাদেরকে আল্লাহ যে পরিমাণ নিয়ামত দিছেন আমি যে আল্লাহর এবাদত বন্দিগি করি না আমাকে তো তার চেয়ে বেশি দিছেন তাহলে তো বোঝা গেল আমার প্রতি আল্লাহ তার চেয়ে কম দয়াল না সুতরাং তারে আল্লাহ যে জান্নাতে দিবেন আমার এর বড় জান্নাতও দিতে পারেন খেয়ালি ফুলাও খায় মানে মানে খেয়ালি ফুলাও খায় খেয়ালি ফুলাও বুঝেন একটা বাংলা কবিতা আছে দুলুবালির কুরমা পোলাও আর যে কাঁদার পিঠে মিশামিশি খেয়ে সবাই বলে বেজায় মিঠে কবি লেখছে ছোট ছোট ছেলে ফেলেরা দুলাবালু দিয়া কুরমা পোলাও রান্ধে আর ফেক দিয়া ফিটা বানায় সত্য সত্যই খায় না খাওয়ার বঙ্গি করে খাওয়ার বঙ্গি করিয়া কয় বড় মজা খাওয়ার বঙ্গি করিয়া কয় বড় মজা এটারে কয় খেয়ালি পোলাও যার কোনো বাস্তবতা নাই কল্পনা মাত্র খেয়ালি পোলাও বাস্তব না কল্পনা খেয়ালি পোলাও বাস্তব না খেয়ালি পোলাও কল্পনা এরকম আরেক কবি লেখছে মালয় দ্বীপে এক যে বুকা শিয়ালে খিদে পেলে মুরগি একে দেয়ালে আপন মনে চারটে তাকে খিয়ালে হিয়ালে মুরগি দৌড়াইয়া ধরার কষ্ট করতে চায় না ফেদের বুক লাগলে দেওয়ালের মধ্যে মুরগির ছবি আঁকে আর সাটে আর মনে মনে বাবে মুরগি দুধ আসবেন না এইরকম এইরকম মুরগির গুস খানেওয়ালা আর এইরকম কাদামাটির ফিটা খানেওয়ালা বহু মানুষ বর্তমান সমাজে আছে এরা মনে করে ইনি এত বড় বুজুর্গ এত বড় আল্লাহওয়ালা এত বড় এবাদত বন্দী করেন ওনাকে আল্লাহ জেনে আমার দান করছেন আমি কিচ্ছুই করি না আমার আরো আরো বেশি নিয়ম করছেন কাজেই ইনি যদি জান্নাত পান তা আমি জান্নাত পাবো না কেন আল্লাহ শুধু উনার জন্য দয়াল নন আল্লাহ তো আমার জন্য দয়াল ইনি যদি আবাদত বন্দিগি করে যদি জান্নাতে যাইতে পারেন আমি আবাদত বন্দিগি না করে জান্নাতে যাইতে পারবো আল্লাহ পাক রাব্বুল আলমিন বলেন খেয়ালি ফুলাও খাইছ তুমি রহমান এবং রহিমের পার্থক্য জানো না কথা বুঝলেন কিনা দেখেন তুমি রহমান এবং রহিমের পার্থক্য জানো না এজন্য মুফাসিরিন কারাম তফসিরের কিতাবে লিখেছেন তুমি যদি আল্লাহর নাফর মানি করো আর দুনিয়াতে নিয়ামত পাও বুঝে নিও তোমার নাফর মানির শাস্তি পরকালের জন্য নির্ধারিত রইল আর পক্ষান্তরে তুমি যদি আল্লাহর গুলামি করো আর আল্লাহর নিয়ামত দুনিয়াতে না পাও কষ্ট পাও বুঝে নিও পরকালে তোমার কপালে আর কোনো কষ্ট নাই এই কথাগুলি বুঝে আসবে কখন রহমান আর রহিমের পার্থক্য না বুঝলে না পার্থক্য বুঝলে রহমান এবং রহিম নামের পার্থক্য বুঝতে হবে পার্থক্য না বোঝার কারণে খেয়ালি ফুলাও খায় মানুষ নিজে নিজে প্রতারিত হয় নিজে নিজে কল্পনার ফুলাও খায় মনে করে যে বুজুর্গরে আল্লাহ দুনিয়াতে যে সুখ দিচ্ছেন আমার এর চেয়ে বেশি সুখ দিচ্ছেন কাজী আল্লাহ তার প্রতি যেমন দয়াল আমার প্রতি তেমন দয়াল তাই পরকালে আল্লাহ তাকে যেই জান্নাত দিবেন আমাকে সেই জান্নাত দিবেন আল্লাহ বলেন কখনো নয় দুনিয়াতে তোমারে আমি ফরমাবর্দারের মতো নিয়ামত দিছি রহমান হওয়ার কারণে আখেরাতে আমি রহিম গুণের বিকাশ ঘটাইব আখেরাতে আমি মুসাকে জান্নাতে দিব তার অনুসারীকে জান্নাতে দিব ফেরাউনে এবং তার অনুসারীকে জান নামে দিব আখেরাতে আমি ইব্রাহিম ইসলাম এবং তার অনুসারীকে জান্নাতে দিব নমরুদ এবং তার অনুসারীদেরকে জাহান নামে দিব আখেরাতে আমার রহিম গুণের বিকাশ ঘটাইব দুনিয়াতে আমার রহমান গুণের বিকাশ ঘটাইলাম কথাটা বোঝার জন্য একটা গল্প বলি ব্রাহ্মণ আছে হিন্দুদের ধর্মীয় গুরু ধর্মীয় নেতা ব্রাহ্মণ এক ব্রাহ্মণ বাজার থেকে একটা পাঠা আর একটা পাঠি কিনল পাঠি কিনার পরে স্বাভাবিকভাবে এটাকে লালন পালন করে আর পাঠারে খুব বেশি যত্ন করে লালন পালন ব্রাহ্মণ বাজার থেকে পাটা কিনলো ফাটি কিনলো ফাটিরে সাধারণভাবে লালন পালন করে আর পাটারে বিশেষ যত্ন সহকারে লালন পালন করে অবস্থা দেখে পাঠা পাটি কয় যে মালিকে তোরে কিনলো সেই মালিকে ও কিনলো তোরে লালন পালন করে সাধারণ ভাবে আর আমারে লালন পালন করে আলাদা আদর করিয়া এতে বোঝা গেল যে মালিকে তোর থেকে আমারে বেশি দয়া মায়া করে ফাটিয়া কয় ঠিক আছে আমারে বেশি দয়া মায়া করে না তোমারে বেশি দয়া মায়া করে এটা আজকে আমি বলবো না বলার দরকারও নাই পূজার তারিখে তুমি নিজে নিজেই টের পাবে <laughs> পাঠারে বেশি আদর করে হয় কেন বলি দেওয়ার জন্য পাঠিরে অত আদর করে না কেন এত বলিও নাই অত আদরের দরকারও নাই হাসার কথা নয় দুনিয়াতে আল্লাহ ফকরাবুল আলমিন মুমিন মুসলমানদেরকে অনেক নিয়ামত থেকে বঞ্চিত করে রাখেন অনেক বিপদ আপদ দুঃখ কষ্ট দিয়ে রাখেন কেন এই দুঃখ কষ্টের দ্বারা আমি চাই তোমাদের গুণা যেন মাফ হয়ে যায় পরকালে যেন বলির ফাটা না হোক যারা মানে না আমার বিধান যারা বিশ্বাস করে না আমার বিরুদ্ধে যারা বিদ্রোহ পোষণ করে এরারে দুনিয়াতে ক্ষমতা ধন সম্পদ আরাম আয়েস সুখ শান্তি অপরিমিত ভাবে দিয়া রাখি কেন যা খাওয়ার মরণের আগে আগে খাইয়ালো পরকালে তর্ক ফলে জাহান্নাম ছাড়া কিছু না এখন এই মর্মে দুইটা আয়াত শোনেন একা এতে আল্লাহ ফকরাবুল আলমিন বলেন ومن كفر فأمتعه قليلا ثم أضطره إلى عذاب النار وبئس المصير খুদা দ্রোহীদেরকে আল্লাহ ফকরাবুল আলমিন দুনিয়াতে অনেক সময় অনেক ধন সম্পদ দান করে থাকেন নিয়ামত দান করে থাকেন কিন্তু পরকালে তাদের কপালে জাহান্নাম ছাড়া কিছু নাই পক্ষান্তরে মুমিন মুসলমানদেরকে আল্লাহ বলেন কালিল সুম্মা জাহান্নাম মিহাদ হে ইমানদারের দল বেঈমান কাফিরদেরকে আমি যে নিয়ামত দান করি দুনিয়াতে এতে তোমাদের আফসোস করার কিছু নেই দুকা খায় না প্রতারিত হইও না আল্লাহ বলেন মাতাউন কালি দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের ভোগবিলাস জাহান্নাম এরপর চিরস্থায়ী ঠিকানা হবে তাহাদের জাহান্নামে তোমাদেরকে দুনিয়াতে আমি অনেক সময় অনেক নিয়ামত থেকে বঞ্চিত করে রাখি অনেক সুখ শান্তি আর আমার বুক বিলাসের সামগ্রী থেকে বঞ্চিত করে রাখি এর বিনিময়ে আমি চাই যে আমার রুল অনুভাতে অন্তত তোমার গুণাগুলির যেন কাফরা দুনিয়ার জীবনে হয়ে যায় পরকালে যেন তোমার জাহার নামে শাস্তি বুক করতে না হয় কথাটা বোঝার জন্য এবার আর একটা উদাহরণ বোঝার চেষ্টা করি একটা ফাঁসির আসামি আদালতে রায় হইল আগামী মাসের পনেরো তারিখে তোমার ফাঁসি ফাঁসি হবে আজকে চলিত মাসের শেষ তারিখ আগামী মাসের পনেরো তারিখে তোমার ফাঁসি হবে সুতরাং ফাঁসি হওয়ার আর কতদিন বাকি পনেরো দিন এই পনেরো দিনের ভিতরে আদালতের পক্ষ থেকে তারে জিজ্ঞেস করা হয় তুমি কারোর সাথে দেখা করতে চাও তুমি কারোর সাথে কথা বলতে চাও কোনো কিছু খাইতে চাও কোনো কিছু বুক করতে চাও যা চায় তাই দেওয়ার ব্যবস্থা করা হয় এরকম ব্যবস্থা থাকে কিনা ফাঁসি আসামির জন্য ফাঁসির আসামির জন্য যা খাইতে চায় তাই খেতে দেওয়া এইরকম একটা ফাঁসির আসামিকে দেখিয়া এমন কোন বিকারী ফকির মিষ্টিন এই দুনিয়াতে কোথাও আছে কি যে সে মনে করবে আমি সারা দিন ঘুরাফিরা করে মাথার গাম পায়ে ফেলে এক টুকরা রুটি খাই না আর হে যা খায় তাই খায় সুতরাং আমি যদি ফকির মিসকিন না হইয়া ফাঁসির আসামিটা হইতাম তে বড় বালা তো বলেন আপনারা আছে এমন কোন ফকির মিসকিন আছে এমন কোন ফতের ভিখারি আছে যে বলবে আমার মতো ভিখারিটা যদি ওই আসামিটা হইতাম বড় বালুতে যা চায় তা হই পায় কারণ এই এই ফকির যত বড় ফকির হোক সে জানে আগামী মাসের পনেরো তারিখে আমার ফাঁসি হবে না এ যতই খাক না কেন আগামী মাসের পনেরো তারিখে তার ফাঁসি আল্লাহ ফাকরাবুল আলমিন বলে হে মুমিন মুসলমান ঠিক তেমনি ভাবে তোমরা যতই দুঃখ কষ্ট করো না কেন চিরস্থায়ী জাহান্নাম তোমাদের জন্য নয় আমার দুশ্মনেরা দুনিয়াতে যত নিয়ামত ভোগ করুক না কেন চিরস্থায়ী জাহান্নামটা তাদের জন্য রহমান এবং রহিম নামের এই তাৎপর্যটা যদি কোনো মুসলমান সঠিকভাবে উপলব্ধি করতে পারে এবার বলেন দুনিয়াতে কোনো অভাব অনটন দুঃখ দুর্দশা বেমার আজার এই সমস্তের কারণে হতাশ হতে পারে হাদিস শরীফে হজরত রসুল করিম সাল্লু আলহি ওসাল্লাম বলেন কোন মুমিনের কোন মুমিন বান্দার পায়ে যদি একটা কাটা ফুটে এই কাটা ফুটার দ্বারা তার যে পরিমাণ কষ্ট হয় আল্লাহ ফক্রাবুল আলমিন এর বিনিময়েও হয়তো তার কোন গুণামাপ করেন আর না হয় পরকালের মর্যাদা বাড়াই দেন এমনকি এক হাদিসে আল্লাহ রসুল বলেন এক ব্যক্তির একটা দরকারি জিনিস এক পকেটে রাখছিল দরকারি জিনিস দরকারের সময় ভুলবশত এই পকেটে হাত না দিয়া ওই পকেটে হাত দিল জিনিসটা কি পাইল না হওয়ায় মনে মনে সন্দেহ জাগলো আমি কি আমার জিনিসটা হারাইয়া ফেললাম সন্দেহ করার সাথে সাথে অপর পকেটে হাত দিয়ে জিনিসটা পাইয়া গেল একটু সময়ের টেনশন হইল কিনা কত মিনিটের টেনশন এক দুই সেকেন্ড এক দুই সেকেন্ডের টেনশন আল্লাহ রসুল বললেন এই এক দুই সেকেন্ডের টেনশনও যদি দুনিয়াতে কোন মুমিন বন্দাকে বুক করানো হয় এটা আল্লাহর দয়া আল্লাহ দয়া করে তাকে টেনশন বুক করাইছেন এর দ্বারাও তার কোন না কোনো গুণামাফ হবে আর গুণা না থাকলে তার পরকালে মর্যাদা বাড়াই দেওয়া হবে হাদিসগুলি বুঝে থাকলে এবার বলুন দুনিয়ার জীবনে মুমিনের যত বিপদ আপদ যত দুঃখ দুর্দশা যদি আল্লাহর আল্লাহর ফর্মাবর্দার হয় যদি আল্লাহর আনুগত্য হয় তাহলে দুনিয়াতে মুমিনের যত দুঃখ দুর্দশা যত বিপদ আপদ আসুক এইগুলি কি আসলেই আসলেই আল্লাহর গজব না রহমত এর আরেকটা উদাহরণ দিলেন এক রুগীর গায়ে একটা মস্ত বড় ফুরা হইল ফুরা এই ফুরার ব্যথায় তার শান্তি নাই গুম নাই খানা পিনা নাই হাসপাতাল ডাক্তারের কাছে গেল ডাক্তার বলে এটা কোনো ব্যাপারই নয় ইঞ্জেকশন দিয়ে অপারেশন ক্রিয়া তার প্রয়োজন বাইর করে সেলাই করে দিলে কয়েকদিন মেডিসিন খাইলে জোগায় যাবে বলেন এই এই ফুরা ডাক্তার কাটে কিনা কাটতে কি কোনো ব্যথা হয় না হয় কিছু না কিছু ব্যথা হয় যদি উপস্থিত সময় ইঞ্জেকশন দিয়া অচেতন করেও কাটে তারপরে অচেতনের মেয়াদ শেষ হইলে পরে কাটার ব্যথা পাওয়া যায় না ব্যথা পাওয়া যায় এই যে ডাক্তার তার শরীরের অঙ্গটারে কাটলো ফারলো ছিড়লো দুশ্মনী করিয়া না দয়া করিয়া আল্লাহ ফাকরাবুল আলমিন মুমিন বন্দারে যত কষ্ট দুনিয়াতে দেন একটাও দুশ্মনী করিয়া নয় সবগুলি দয়া করিয়া এই জন্য হাকিমুল উম্মত হজরত আল্লামা আশাহ আলী তানবী রহমতুল্লাহ আলহি তার মুরিদানকে বুঝাইতেছিলেন যে মুমিন বন্দাদের দুনিয়ার জীবনে যত বিপদ আপদ যত দুঃখ কষ্ট আসে সবগুলি আল্লাহর নিয়ামত এতক্ষণের কথা বুঝলেন কিনা নিয়ামত কিনা সবগুলি আল্লাহর নিয়ামত এমত অবস্থায় বাইরের থেকে একজন অশিক্ষিত লোক আসলো এসে বললো হুজুর আমার গায়ে একটা ফুরা ফুরার বেতায় শান্তি পাই না দোয়া করে দেন আল্লাহ যেন আমার ফুরা সারাই দেয় মুড়িদানেরা তখন মনে মনে ভাবতেছিল আমরা ওনার মুরিদান আমরা আমাদেরকে অনেক কথা শিক্ষা দিয়েছেন এই জন্য আমরা ওনার কথার তাৎপর্য বুঝতে পেরেছি যে মুমিন বন্দার জীবনে আল্লাহর আল্লাহর পক্ষ থেকে যত দুঃখ কষ্ট আসে সবগুলি আল্লাহর নিয়ামত কিন্তু ওই লোকটা তো এতগুলি শিক্ষা এতদিন পায় নাই ওইটা তো মূর্খ লোক ওই লোকটাকে যদি তিনি বলেন এই মিয়ার ফুরা তাকো কি আল্লাহর নিয়ামত তাহলে সে মানবে না আর যদি আল্লাহকে তিনি বলেন আল্লাহ তার ফুরা সারাইয়া দাও তাহলে গিয়া সারলে আমরা জিজ্ঞাসা করবো আমাদেরকে কি শিখাইলেন আর তার ব্যাপারে কি করলেন থানবী রহমতুল্লাহ হেলে বলেন ঠিক আছে ভালো কথা বসো তোমার জন্য দোয়া করি তোমরা সবাই আমার সাথে আমিন বলো মুরিদানকে কেনিয়া রুল কেনিয়া নিয়ে থানবী আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ তার যে ফুরাটা দিস তোমার মস্ত বড় নিয়ামত কিন্তু এই নিয়ামতটা সে গ্রহণ করতে পারতেছে না যেভাবে তোমার নিয়ামত দিলে গ্রহণ করতে পারে সেইভাবে দাও ওই বেটাও বুঝ পাইয়া গেল মুরিদানেও বুঝ পাইয়া গেল ঘটনাগুলি এই জন্য আপনাদেরকে শোনাইলাম এই কথাটা বোঝার জন্য যে দুনিয়াতে মুমিন বন্দার জীবন দুঃখ কষ্ট আসে যারা আল্লাহর ফরমাবরদারি করে এইগুলি আল্লাহর গজব না রহমতি কথাটা বোঝার জন্য বুঝে থাকলে এবার বলেন দুনিয়াতে যত টেনশন যত কষ্ট যত দুঃখ যত বেমার যত বিপদ যত মুসিবত আল্লাহর ফরমাবরদার বন্দাদের জীবনে যতগুলি আসে এইগুলি কি আল্লাহর নিয়ামত আল্লাহর রহমত কেন আল্লাহ ফকরাবুল আলমিন চান যে তোমার এইগুলি দিয়ে তোমার কাপ্পারা করাই দিতে চাই এইগুলি দিয়ে কোন রকম কোন রকম তোমার পাথের কাপ্পারা যদি হইয়া যায় পরকালে যেন তোমার জাহান নামে যাইতে না হয় কাজেই দুনিয়াতে মুফাসিরিন কারাম তসিরের কিতাবে লিখেছেন দুনিয়াতে যদি কোন আল্লাহর কোন ফর্মা বর্দার বন্দা কষ্ট পায় সে যেন বুঝে নেয় যে পরকালে তোমার কপালে আর কোনো কষ্ট নাই আর দুনিয়াতে যদি কোনো নাফরমান বন্দায় নিয়ামত পায় সে যেন বুঝে নেয় পরকালে তোমার কপালে আর নিয়ামত নাই এই কথাটা বুঝে থাকলে এবার আপনারা বলেন